বাজছে দামামা বাজে আমামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান বাজছে দামামা বাজে আমামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান মুখেতে কালেমা হাতে তলোয়ার মুখে ইসলামী জোশ দুর্বা হৃদয়ে রইয়া আল্লাহ ছুটে চল আজ বাজ বিশাল ভয় কি রে তোর গলায় তাবিজ বাধা ছেড়ে ওই পাক কোরআন ভয় কি রে তোর গলায় তাবিজ বাধা ছেড়ে ওই পাক কোরআন বাজছে দামামা বাজে আমামা সেই রুচু করিব সালমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা রোড়ে নিশা ছিল কাম্য মোদের ভিখারির সাজে খলিফা যাদের শাসন করিল আদা জাহাজ পরে ঘুমায় বেহুশ বাহিরে বইছে ঝড় তুফান তারা আজ পরে ঘুমায় বেহুশ বাহিরে বইছে ঝড় তুফান বলছে দামামা বাদ রে আমামা শিরুচ করি মুসলমান দাওয়াত এসেছে নায়া জামানার ভাড়া কেল্লা ওরে নিশা ঘুমাইয়া কাজে করেছে ফজর তখন জাগিরে যখন জোর খেলায় খেলায় কেটেছে আসর মাগরে বেরোয় শুনিয়া যা জামাত স্বামীর হরে সাথে এখন জামাতে আছে স্থান জামাত সামিল হওয়ারে সাথে এখন জামাতে আছে স্থান বাজছে দামামা বাদ বেরামামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান শুকনো রুটির সম্বল করে যেই মান আর যেটা গেলে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আর ফিরে আল্লাহ আকবার রবে কোন কাপুক বিশ্ব দুর্বিমান আল্লাহ আকবার রবে কোন কাপুক বিশ্ব দুর্বিমান বাড়িতে দামামা বাঁধে আমামা শিরুচ করি মুসলমান রাত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান বাঁধিছে দামামা বাঁধে আমামা শিরুচ করি মুসলমান রাত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান This track is downloaded from BeatioLove24.com.